وابن السبيل وما ملكت أيمانكم وقد قال الله صلى الله عليه وسلم من قذ كذب غيظا وهو يقدر على إنفاذ ملاه الله تعالى قلبه إيمانا وأمنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الله رب العالمين الدربار العدد بشكر هذا كرسي যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের সুরায় নিসার ছত্রিশ নম্বর আয়াত এবং হুজুরপাদ সাল আলাইহি ওসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছে করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা এগুলো একজন মানুষের নৈতিক অধিকার এই অধিকারগুলো আদায়ের লক্ষ্যে সাধারণত মানুষ শ্রম দিয়ে থাকে দুনিয়ার কোন মানুষ একা তার সব কাজ আঞ্জাম দিতে পারে না শিল্পায়নের এই যুগে জীবন ধারণের জন্য প্রত্যেকটি মানুষকেই একে অপরের মুখাপুখি হতে হয় এই পৃথিবীর সব মানুষের ক্ষমতা অধিকার সমান নয় কেউ মালিক আবার কেউ শ্রমিক মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক হচ্ছে অত্যন্ত নিবিড় গভীর সম্পর্ক শ্রমিকদের সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন যে আয়াত আমি খুদ্ায় আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহ পাক বলেন মাতা পিতা আত্মীয় স্বজন এটি মেসকিনদের সাথে তোমরা সদ্ব্যবহার করো নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী বন্ধু বান্ধব মেসকিন এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতিও তোমরা সদয় হও কোনো শ্রমিককে তার সাধ্যের বাহিরে কোনো কাজের আদেশ না দেওয়ার জন্য নবীজি বলেছেন হাদিসের মধ্যে এবং শ্রমিক যদি কখনো কোনোদিন তার আপন কর্মস্থলে স্বীয় কর্মস্থলে যে কোনো সমস্যার কারণে আসতে অস্বীকৃতি প্রদান করে মালিক জোরপূর্বক তাকে ওই কাজে যেন না আনে নবী এটাও বলেছেন আর যদি তুমি জোরপূর্বক শ্রমিককে তার কাজে আসার জন্য আজকে বাধ্য করেছ আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা এখানে ঘটে যায় তাহলে এর দায়বার ষোলো আনা তোমাকেই বহন করতে হবে নবী এও বলেছেন যে তোমরা শ্রমিকদেরকে ক্ষমা করে দাও কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাদেরকে ক্ষমা করে দিবে শ্রমিকদেরকে কতবার ক্ষমা করা যাবে নবীদিকে জিজ্ঞাসা করা হয়েছে আর রসুল্লাহ শ্রমিককে কবার ক্ষমা করে দেওয়া যায় বিদায় হজের বাসনে নবীজি বলেছেন কুল্লা ইয়াউমিন আইন দৈনিক কমপক্ষে শ্রমিককে সত্তর বার ক্ষমা করতে হবে মালিক ও শ্রমিকের মাঝে দৃষ্টান্ত আমরা হজরত আনাসের যে মালিক রজি আল্লাহ তালের হাদিস থেকে বর্ণনা থেকে আমরা পেয়ে থাকি কি বর্ণনা বুখারি শরীফের ভিতরে আছে আর আনাস ইবনে মালিক ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدمت النبي صلى الله عليه وسلم عشر سنين فما قال لي اف قط وما قال لشيء صنعته لما صنعته ওয়ালা তারাক্তুহু লিমা তারাক্তাহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী ছিলেন আমরা সকলে তিনার নাম শুনেছি এই সাহাবীর পিতার নাম ছিল মালিক মালিক ইবনে নজর আনসারী মালিক মালিক ছিল তার পিতার নাম মায়ের নাম ছিল উম্মে সুলাইম হজরত আনাস রাজি আল্লাহ তালানুর বয়স যখন দশ বছর হয় তিনি যখন দশ বছর উপনীত হয়েছে তিনার আম্মা যান এই দশ বছরের ছোট্ট বাচ্চাটাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে এসে বলেছেন ইয়া রসুল আল্লাহ আজা কই দি মুকা আল্লাহ বারিক দশ বছর বয়সী এই শিশুটাকে কিশোরটাকে তার মা নবীর দরবারে এনে বলেছেন ইয়া রসুল্লাহ এর যে আপনার খাবেন আদরুল্লাহু আপনি তার জন্য দোয়া করুন নবীজি এই সাহাবের জন্য দোয়া করেছেন আল্লাহ তার মাল বৃদ্ধি করে দাও তার হায়াত বৃদ্ধি করে দাও তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও বন্ধ হজরত আনাসরদি আল্লাহ তালাহু হায়াত পেয়েছেন একশো তিন বছর ইরাকের বসরা নগরীতে তিনি ইন্তেকাল করেছেন তিনার ইন্তেকালের পরে নবীর আর কোন সাহাবি বসরাতে ছিল না হজরত উমর রাজি আল্লাহ তালাহুর শাসন আমলে এই সাহাবি এলমে পেখা শিক্ষা করার জন্য বস্ত্রা এসেছেন উত্তরটি দিয়েছেন নবীজির দরবারে তিনার মা ছোট্ট একটা ছেলে আপনার তো বুঝেন তো এই ছেলে মেধাও বা কতটুকু কিভাবে একজন দোজান আর বাচ্চা নবিকুলের শিরোমণি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই আসাল্লামের সেবা করবেন তার মেধা দিয়ে কি পরিমাণ এটা তো আপনারা বুঝতে পারছেন শ্যামাত রজিয়াল্লাহ তারা নিজে বর্ণনা করতেছেন হদান্ত রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা আসারা আমি আল্লাহর নবীর দশ বছর খেদমত করেছি ফামা আলী উফিন কত্তু এই দীর্ঘ সময় আল্লাহর নবী কখনো আমাকে উফ শব্দ পর্যন্ত বলেনি এবং কোন অনুচিত কাজ করে ফেললেই আমাকে বলেনি এই কাজ কেন করেছ এবং কোন উচিত কাজ বর্জন করে দিলে নবীজি বলে নাই ও সাহাবি কেন তুমি এই কাজকে বর্জন করেছ কেমন আখলাকের নবী ছিলেন আমাদের চিন্তাটা করো عن عائشة رضي الله تعالى عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم بيده شيئا قط إلا أن يجاهد في سبيل الله ولا ضرب خادما ولا امرأة হজরত আশা সিদ্দিকা রবি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আল্লাহ রাস্তায় জেহাদ করা ব্যতীত জীবনে কোনদিন আপন হস্ত দ্বারায় কাউকে আঘাত করে নাই ওলা খাদেমান ওলা ইমরাতান কোন খাদেম কেউ না গোলাম কেউ না কোন মহিলা কেউ না কোন গোলাম কেউ নদী হাত দিয়ে কখনো আঘাত করে নাই ওলা ইন্দ্র আতান কোন মহিলা কেউ আল্লাহর নবী আপন হস্ত দ্বারা আঘাত করে নাই কেমন চরিত্রের অধিকারী ছিলেন আমাদের মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিউসাল্লাম আমরা এই ঘটনা থেকে কি কি শিকার রয়েছে আমাদের যে দশ বছর বয়সী একটি ছেলে নিজে বলতেছে যে নবী আমাকে কখনো টোকাটুকি করেন না আজকে আমাদের অধীনস্থ যারা চাকর চাকরানি সেবক সেবিকা দাস দাসী স্ত্রী আমরা ওদের সাথে কিরূপ দুর্ব্যবহার করে থাকি নিজের অবস্থা নিজে সকলে ভালো জানেন পাঁচজন কর্মচারী যদি আমার অধীনস্থ হয়ে থাকে কি দুর্ব্যবহার আমি তাকে করে থাকি ঘন্টাখানিক দৈনিক যদি গালাগালি না করি মন্দ না বলি মনে হয় যেন আমার কাছে ভালোই লাগে না স্ত্রীকে ঘরে গিয়ে দু চারটি কথা না বললে মনে হয় যেন আমার স্বাদ লাগে না আমার কাছে কি যেন আজকে হারিয়ে ফেলেছি গোসাকে সংবরণ করা এটা ইমানের একটি আলামত বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন লাইফের সাদী দুবিশ্বর আপ যে ব্যক্তি অপর লোকটাকে জমিনে সহায় ফেললো আষাঢ় মানল সে বীর নয় সে বাহাদুর নয় প্রকৃত বীর আর বাহাদুর ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি গোস্বাকে সংবরণ করতে পারে যে গোস্বাকে সংবরণ করতে পারে ওই লোকটাই প্রকৃত বাহাদুর মোত্তা কি কারা মোত্তাকিদের সংজ্ঞা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন ওয়াল কাযিমিনাল غيظ والعافين عن الناس والله يحب المحسنين গুসা সংবরণকারী ওলা আফিন আনিন্নাস এবং মানুষের প্রতি দয়া প্রদর্শনকারী এরাই হচ্ছে একমাত্র মোত্তাকি মোত্তাকি কারা যারা গুসা সংবরণ করে এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করে এরাই হচ্ছে প্রকৃত কি যেখানে হাদিসের মধ্যে গোসাকে নিষেধ করেছেন কথা এমন নয় গোসা আপনার ভিতরে থাকতেই হবে যদি আপনার একজন ইমানদার হন গোসা আপনার ভিতরে থাকতেই হবে যদি আপনার ভিতরে গোসাই না থাকে তাহলে আপনাকে বিবস্ত্র করে কেহ আপনাকে পিটাইল আপনার মাকে কেউ গালে দিল আপনার নদীকে নিয়ে কেউ কটুক্তি করেছে আপনার ভিতরে তো গোসাই নেই এটা কি হবে না গুসা থাকবে মানুষের ভিতরে তবে নবী বলেছেন তোমরা গুসাকে কন্ট্রোলে রাখতে হবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে গুসাকে এটা হচ্ছে প্রশংসিত নবী আরো বলেন ইন্নাল গজবা শীতল ইমান কামা ইসিরু সবিরুল আসাল রাগ ইমানকে গুসা ইমানকে এমন ভাবে ধ্বংস করে যেমন একটি তিক্ত ফল মিষ্টান্ন বস্তুকে ধ্বংস করে দেয় গোসা মানুষের ইমানকে ধ্বংস করে দেয় আর গজমিনের শয়তন গোসা এটা শয়তানেরই একটি স্বভাব এর জন্য আমার ভাইরা গোসা আমার ভিতরে থাকতেই হবে স্বভাবগতভাবে তবে এই গোসাকে আমি ধান খান পাত্র পাত্রভেদে প্রয়োগ করতে হবে যেখানে সেখানে এই গোসাকে আমাকে প্রয়োগ করতে আল্লাহ পাক এবং আল্লাহর মধ্যে আদেশ করেন নাই গোসা ইমার বিধ্বংসী একটি কাজ যে গোসা ধ্বংস করে দেয় হাকিম মোহাম্মদ মুজাফুদ্দিন মিল্লত মাওলানা আশরাফ আলী সাহেব নাওয়ার আল্লাহ কাদা হুক তিনি বলেছেন এক বিক্ষোভ ভিক্ষা করতে গিয়েছে একটি মোরগ সেই ভিক্ষায় পেয়েছে একটা মোরগ যেন তাদের কেউ দিয়েছে স্ত্রীকে এসে বলেছেন আমার স্ত্রী দীর্ঘদিন যাবত তো মোরগ গোস্ত ক্রয় করার টাকা পাচ্ছি না একটা মোরগ পেয়েছি দাও ওই মোরগটাকে খুব সুন্দর করে ফাঁক করতে থাকো বাল বাচ্চাকে নিয়ে একবার খুব তৃপ্ত সহকারে খাবো কিন্তু ওই বেচারি অনিচ্ছেদ অনিচ্ছাকৃত হবে পাক করতে গিয়ে এমন বেশি লবণ এতে দিয়েছে এই বস্তুটি মুখে দেওয়ার মতো নয় পকির বেচারা তীব্র খিদে নিয়ে যখন খেতে বসেছে এক টুকরা যখন মুখে দিল দেখলো যে সর্বনাশ এটা কিন্তু নষ্ট করে ফেলেছে মুখে দেওয়ার মতো না আসুন এই ফলে যদি আজকে আমরা হইতাম আমাদের কি হইত সাথে সাথে হাতের কাপড়টাকে গুছিয়ে স্ত্রীর উপর আমরা এলো পাতায় হামলা চালাইতাম যে কি করলি বেয়াদব মোরগটা যদি নষ্ট করলি একদম মোরগ পাত যদি পারলি না কিন্তু এই ফকির চিন্তা করলো আমি একজন আল্লাহর বান্দা সে একজন আল্লাহর বান্দি অনিচ্ছাকৃত ভাবে এখানে লবণ বেশি দিয়েছে সে হয়তো জানেও না ভুলবশত এই কাজটি হয়েছে জীবনে আমি তো কত ভুল করে থাকি কি করলাম কোনো মানুষ কি ভুলের উঠবে কোন মানুষ তো ভুলের উঠবে না যে বলে আমি ভুলের উঠবে সে হলো শয়তান ইবলিস ভুল প্রত্যেকটি মানুষেরই হয়ে থাকে নবী বলেছেন কুল্ল বানি আদামা খত্তাউন অকয়রুল হত্যা এই নাত্তাউন নবী বলেছেন প্রত্যেক বনে আদম সত্তা অধিক গুণাগারী অধিক গুণাগার বেশি বেশি গুণা করে ওই ফকির বাসারে চিন্তা করলো আমি আল্লাহর বান্দা লোকটা তো আল্লাহ মহিলাটা আল্লাহর বান্দি অবশ্যই তার ভুল হয়ে গিয়েছে সুতরাং কোন অ্যাকশনে না গিয়ে ধৈর্য ধারণ করে খাবার খেয়ে উঠে গিয়েছে এই ফকির বেচারার মৃত্যুর পরে একটা লোক তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছে ভাই আল্লাহ পাক তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছিল ফকির বেচারা বলেছে ভাই জীবনে কি করেছি না করেছি জানি না তবে আমার স্ত্রী ওই দিন মরক পাক করতে গিয়ে লবণ বেশি দিয়ে ফেলেছে আমি ওর উপর ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নাজাদ দিয়েছেন স্ত্রীর এর কাজের উপর ধৈর্য ধরার কারণে আমি ফকির আল্লাহর তরফ মুক্তি পেয়ে গেছি আল্লাহর নবী বলেন মান কাদামা হয়ে যান যে ব্যক্তি গুসাকে প্রয়োগ করার ক্ষমতা রাখে প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে যা প্রয়োগ না করে নিজকে নিজে সংবরণ করল আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলমী তার অন্তরকে নিরাপত্তা এবং ইমান দ্বারায় পরিপূর্ণ করে দিবে আল ওলিউল আয়ন তাকিব আল্লামা আব্দুল্লাহ কুশাইরি রহমতুল্লাহ আলা বলেছেন আল ওলিউ লায়ন তাকিব আল্লাহর ওলিরে কখনো প্রতিশোধ নেয় না আর ওয়ালমন তাকিব লায়া কোনো ওলিয়া যে লোক প্রতিশোধ নেয় সে কখনো আল্লাহর অলি হতেই পারে না এই জন্য আমার ভাইরা আমাদেরকে চাকর দাস দাসী স্ত্রী ওদের উপর সদাচরণ আমাদেরকে করতে হবে আমাদের অধীরস্থ এক কোথায় যারা আমাদের অধীরস্থ ওদের সাথে সদ আচরণ করার জন্য আল্লাহ পাকু বলেছেন আল্লাহ নবীও বলেছেন আল্লাহ নবী এও বলেছেন কোনদিন এমন একটি কাজ যদি তোমার সামনে এসে যায় যে কাজটি অত্যন্ত ভারী অত্যন্ত কঠিন এটা তোমার দরের চাকর তোমার দাসদাসী একা আঞ্জাম দিতে পারবে না তাহলে তুমি মালিকও তার কাজে কিছু শরিক হও তুমিও কিছু কাজ তাকে করে দাও তুমি মালিক আল্লাহ তোমাকে টাকা দিয়েছে তাই বলে তুমি হিংস্র আচরণ ছাড়াবে তাদের উপর না তুমি নিজে তোমার বিবেচনা দেখতেছ যে কাজটা অত্যন্ত কঠিন আমার চাকরে এই কাজটি একা আঞ্জাম দিতে পারবে না সুতরাং তুমিও সেই কাজে অংশগ্রহণ করো তারই একটা নজির পাওয়া যায় হজরত তোমার রবি আল্লাহ জেরুজালেমের সফরে গোলামের সাথে ওটের পিটি ছড়া এবং ওটের লেগাম টানার যে পালাক্রম ঠিক করেছে তার থেকে একটি প্রমাণ পাওয়া যায় হাকিম মোহাম্মদ মুজাদুদ্দিন মিল্লত মাওলানা আশরাফ আলী নাওয়ার আল্লাহ মারকাদাহু আল ইফকায়ের মধ্যে লিখেছেন মুজাহিদের ইসলাম তৎকালে সিরিয়ার রাজধানী দেমাস এটাকে বেষ্টন করে ফেলেছে কিন্তু দেমাস্কের ভিতরে যে কিল্লা তারা কিল্লার ভিতরে প্রবেশ করতে পারতেছে না খ্রিস্টান নেতা নেত্রীরা দিচ্ছে না সর্বশেষ খ্রিস্টান নেতা নেত্রীরা বলল যে মদিনার থেকে যদি তোমাদের আমির এখানে এসে আমাদের সন্ধিপত্রের দত্তক দেয় নিজ কলমে নিজ হাতে তাহলে আমরা এই কিল্লা ছেড়ে দিতে পারি সোমবারটি যখন হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ কানে এসে পৌঁছেছে তখন সে চিন্তা করল যে আমার একটু কষ্টের কারণে সিরিয়ার মতো এত সুপার পাওয়ার একটা রাষ্ট্র যদি মুসলমানের নিয়ন্ত্রণে চলে আসে তো এটা তো অত্যন্ত সত্তা সদাই সমস্যা কি উমর রাজি আল্লাহ তালা আমি মনস্থ করে ফেললেন যে ঠিক আছে আমি যাব আমি নিজের দামাজকে যাবো যাও কিভাবে সিরিয়া থেকে মদিনার দূরত্ব মদিনার থেকে সিরিয়ার দূরত্ব হচ্ছে আঠারোশো কিলোমিটার যানবাহন হিসেবে তিনি একটি উঠ নিলেন খাওয়ার জন্য চারটি ছাতু আর যে জামা তিনি গায়ে দিয়েছেন তাতে ছিল বারোটি তালি খাদেন হিসেবে একজন সফর সঙ্গী হিসেবে একজন খাদেম নিলেন অর্থ পৃথিবীর একক ক্ষমতার মালিক মদিনা থেকে যাবে সিরিয়াতে এ ছিল তিনার সফরের প্রস্তুতি আজকে তো আমরা মন্ত্রী না একজন সাথী মন্ত্রী এক ডিস্ট্রিক্ট থেকে অন্য একটি ডিস্ট্রিক্টে যাবে কি গাড়ি ঘোড়া সামনে গাড়ি পিছনে গাড়ি হুইসাল অস্ত্র বন্দুক রাইফেল কি হুরুস্তুর কারবার উঠাম তাম কারবার জাতির কোটি কোটি টাকা খরচ করে আমরা আজকে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে আমরা যাই কিন্তু অমর রাজি আল্লাহ তালান অর্ধ পৃথিবীর একক ক্ষমতার মালিক তিনি যাওয়ার সময় কোনো এরোপ্লেন ছিল কোন রেল মোটর ছিল কোন হেলিকপ্টার দিলেন ছিল না মানুষ একটা ওট নিলেন তিনি মাত্র কারণ কি আমাদের অবস্থা কেন তাদের কেন অবস্থা ছিল কারণ খলিফাতুল মুসলিমে ওমর রাজি আল্লাহ তালাম জানেন আমি কোন জলে অত্যাচারী শাসক নই আমি হচ্ছে একজন ন্যায় ন্যায়পরায়ণ শাসক আমি দুর্নীতিবাজ নই আমি কোনো আত্মীয়করণ করি না আমি কোনো স্বজন প্রীতি করি না আমি দুর্নীতিবাজ নই এই জন্য আমার কোনো সমস্যা হবে না এখানে একা গেলে কিন্তু আজ আমরা তো ভালোভাবে আমি আমার কথা জানি আমি একদম জল আমি শাসক আমার ভিতরে দলীয় করণ আছে আমার ভিতরে আত্মীয়করণ আছে আমার ভিতরে দুর্নীতির গোডাউন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আমি এই জন্য একা কোথাও হাঁটতে আমি ভয় করি যার কারণে এত লাঠি ছোটা অস্ত্র রাইফেল বন্দুক ওমর রতি আল্লাহ তালা আমাকে দেখার জন্য হেরাক্লিয়াস দুধ পাঠাইছিল কি যেন একটা বিষয় মদিনা এসে মুসলমানদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের খলিফাতুল মুসলিমিন ওমরের বাসভবন কোথায় বাসভবন তো নাই এখানে তোমার কোথায় থাকে ওই যে মুরুভূমিতে গিয়ে দেখতে পারো তুমি মনে হয় গাছের নিচে তিনি বসে আছে ওখানে ঘুমাচ্ছেন তিনি এই দুধ ঠিকই মরুভূমিতে গিয়ে দেখলো যে গাছের নিচে গায়ের জামা খুলে পোটলা বা বানাইয়ে এটাকে মাথার নিচে দিয়ে নাক টানে টেনে তিনি ঘুমাচ্ছেন ওই দুধ নিজে বলতে চাবে হাইবতে হু হাইবতে হক আজ ফলকে নি হাইবতে ই মরদে সাহেব দলকে নি ও দুনিয়ার মানুষেরা জীবনে আমি বহু শাসকদের সঙ্গে চলাফেরা করেছি বহু পাওয়ারফুল বাচ্চাদের সঙ্গে চলাফেরা করেছি কিন্তু এমন রব এমন আতঙ্কিত আমি হই নাই কিন্তু ওমরকে ঘুমন্ত অবস্থায় দেখার কারণে আমি দূত আমার হুঁশটুকু হারিয়ে ফেলেছি নূরে উদর নূরে হকদর ইমন ইসর তাতে কও বরসারে বর গরদানম মানন্দে তওবা আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা পীরে জুত্তা বাজে গরদা নদ এরা হচ্ছে আল্লাহর অলি তাকোয়া বুঝি তরসদাগোয়া যে ভয় করে পৃথিবীর জিন ইনসান বাঘ পাল্লু তথা কোটি কোটি মাতুদের তাকে ভয় করে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না তখন পৃথিবীর কোনো কিচ্ছু তাকে কি করে না ভয় করে না বরঞ্চ আল্লাহ রব্বুল আলমী তার ভিতরে প্রত্যেকটি মাতলুকের ভয় এমন ভাবে ঢুকিয়ে দেয় যে সে লেট্রিনে যাওয়ার জন্য এখন কমপক্ষে দশজন পুলিশ তাকে ভাড়াদারি করতে হয় কেন এ দশা কেন হয়েছে যদি আল্লাহর ভয় তো ভিতরে কি নাই যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সব কিছু তাকে ভয় করতো আল্লাহর ভয় আসছে আমাদের থেকে চলে গেছে আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাই বিনোদন করতেছেন একটি মাঠে বসে একবার বিকাল বেলায় দেখলে যে একটি বুড়ো মানুষ বাঘের ফিটে আরোহণ হয়ে ওই দিক থেকে যেন এদিকে আসতেছে শেখ সাহাবি রহমতুল্লাহ আল্লাহ এই দৃশ্য দেখে মাথা খারাপ কিরে যে বাঘ দেখলেই শুধু বাঘ আসছে এই কথা বললেই তো মানুষ দৌড় আরম্ভ করে আসছে না না আসছে যা পাইও কি এখনো শুধু বাঘ আসছে এটা শুনলেই দৌড় মারা আর এই বুড়ো মানুষ যদি শুনতাম একদম যুবক তাহলে হয়তো বুঝতাম লাঠির ভয় বা আলো বস্তু স্বীকার করতে যে একদম বুড়ো মানুষ একে দিদ মাজার ছায় রোদে বাঘ কেঁপে মদম্বর পালঙ্গে সাওয়ার সুহাম গরদান আজ হুকুমে দাওয়ার মুফি কে গরদান না পি চদ যে হুকুমে তুহি তিনি যখন এই দৃশ্যটি দেখে হতবম্ব হয়ে গেল কিংকর্তব্য বিমর্জন হয়ে গেল ওই আরোহী লোকটি বুঝতে পারলো যে আমার এই দৃশ্যটি দেখে শেখ সাহাদি সাহাবি হয় না ও লোকটি সেক্সাদিকে বললো ওরে সেক্সাদি তুহাম গরদানা হুকুমে দাওয়ার মুফি কে গরদান না পিছদ যে হুকুমে তুহি তুমি যদি তোমার গরদানকে এভাবে আল্লাহর আদেশের নিচে নবীর আদেশের সামনে যদি তুমি বিলিয়ে দিতে পারো পৃথিবীর সব কিছু তোমার পদাঙ্ক অনুসরণ করবে তোমার কথা শুনবে তোমার ভাইরা ওমর রাজি আল্লাহ তালা যাবেন কোথায় ঘটনা স্মরণ আছে আপনাদের কোথায় সিরিয়াতে যাবেন ওটার সঙ্গে পালাক্রম ঠিক করল এক গোলামের সাথে হে গোলাম তুমি এক মন্দির ওটের রশি টানবে আর আমি ওটের পিছনে চড়বো আর এক মন্দির আমি রশি টানবো তুমি ওটার পিছনে চড়বো আল্লাহ একবার এমন দৃষ্টান্ত মনে হয় মুসলমান ছাড়া পৃথিবীর কোন জাতি দিতে পারে নাই কেমন ইচ্ছা রওনা শুরু হয়ে গেলে এবার ফালাক্রমে আল্লাহর মর্জি সিরিয়া যখন গনিয়ে এসেছে তখন উটের পিঠে চড়ার ফালা ছিল গোলামের আর লেগামের লেগাম টানার ফালা ছিল ওমরের গোলাম বলল হুজুর আপনি অর্থ জাহানের একক ক্ষমতার মালিক আমি ওটের পিছনে বসে থাকবো আর আপনি রশি টানবেন এটা কেমন কথা দয়া করে আপনি ওটের পিছনে বসুন আমি তার রশি টান সুমর রাজিল্লা তার আমি বলে গোলাম আমি জানলি ভাবে মানুষ তুই তুইও মানুষ আমার যেমনি ভাবে আরামের প্রয়োজন তোর তো ভাবে আরামের প্রয়োজন আজকে আমি মনিবার তুমি গোলাম এই কারণে আমি ওটের পিছনে বসবো ডবল আর তুমি রশি টানবে ডবল এটা হতে পারে না হুজুর আমি আমার হক আপনাকে স্বেচ্ছায় ছেড়ে দিলাম কহ তুমি তো তোমার হক স্বেচ্ছায় ছেড়ে দিবে তবে ইতিহাস তো একদিন এই কথা বলবে যে ওমর ক্ষমতার দাপটে ওটের পিছনে বসেছে ডবল আর গোলাম বসেছে সিঙ্গেল এ কথা তো ইতিহাসে লেখা থাকবে সুতরাং আমি যেভাবে বলি ওভাবে হবে আমি আজ তোমাদের রশিদ আনবো তুমি সেখানে বসো হাকিম আলম্মদ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেছেন যখন কিল্লা ঘনিয়ে এসেছে খ্রিস্টান নেতা নেত্রীরা কিল্লার পাচিরের উপর দাঁড়িয়ে অপেক্ষমান যে দেখি মুসলমানের খলিফা কিভাবে মোদির দামেজ কি আছে একটু দেখবো যখন দেখলো যে খলিফা নিজে রশি টানতেছে তখন চুক্তি সন্ধিপত্রে দস্তখত বহু দূরের কথা ওরা কিল্লার সাপ থেকেই অমরের গায়ের দিকে কিল্লার সাবি নিক্ষেপ করে দিয়েছে সোমান এবং বলেছে হুজুর শুধু কিল্লার সাবি আপনার হাতে তুলে দেয় নাই আমাদেরকেও আপনার হাতে তুলে দিলাম আমাদেরকে পড়ায় নেন মোহাম্মদুর রসুল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা তো অমর তো এখনো ইমানের দাওয়াত দেয় নাই দিনের দাওয়াত দেয় নাই তোমরা কেন দিন গ্রহণ করেছো পাদ্রীরা বলে আমাদের কিতাবে দরবীয় কিতাবে লেখা আছে যে মদিনার থেকে একজন শাসক ওটের লেগাম ধরে আমাদের দামেজকে আসবে তার গায়ে যে জামাটি থাকবে সেটার মধ্যে তালি থাকবে বারোটি ওইভাবে যদি সে আমাদের কিল্লার পাশে আসে পৃথিবীর কোন শক্তি তার হাত থেকে কিল্লা রক্ষা করতে পারবে না এই জন্য আমরা ছাবিটি তার হাতে তুলে দিলাম আর এটাও আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে এই লোকটি যে ধর্মের অনুসারী হবে এই ধর্ম হবেই সত্য ধর্ম আর সত্য বুঝে এসে গেলে মেনে নেওয়াটাই বুদ্ধির পরিচয় তাই পড়ে নিলাম লাহা আমার ভাইরা আল্লাহ জালালুদ্দিন সৈয়দ্দিন রহমদুল্লাহ আল্লাহ লিখেছেন খলিফা অমরের মৃত্যুর দশ বছর পরে এক লোক তাকে স্বপ্নে দেখেছে দেখে জিজ্ঞাসা করলো উমর আল্লাহ তোমার সঙ্গে কিরূপ আচরণ উমর বলেছে ভাই মৃত্যু হয়েছে আমার দশ বছর আগে আমি শহীদ হয়েছি দশ বছর হয়ে গেল আল্লাহর দরবার যখন আমি এসেছি আল্লাহ বলেছেন ওমর রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছে হিসাব দাও তাই এই হিসাব দিতে দিতে আমার দশ বছর লেগে গেছে আজকে মাত্র হিসাব দিয়ে আমি অবসর হইলাম আমার ভাইরা উমর রাজিয়াল্লাহ তালানু দুনিয়াতে থাকাকালে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নবী ওমরের ব্যাপারে বলেছিল অজ্ঞান আমার পরে কোন নবী নবতের দরজা বন্ধ যদি নবী হইতো হোক কে হইতো কর দুনিয়া কি আদালত মে তেরা নাম রাহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রাহেগা ওমর তেরা নাম সে ইসলাম রাহেগা উমর তেরা নামে ইসলাম রাহেগা এমন স্বচ্ছ মানুষ রাষ্ট্র পরিচালনা করেছেন হিসাব দিতে লেগেছেন কয় বছর বলে সে ঘটনার দ্বারা যায় মাশাল্লাহ আমাদের দেশে তারা এখন রাষ্ট্র পরিচালনা করে এরা মৃত্যুর হিসেবে জান্নাতে চলে কি ধারণা আপনাদের বিনা হিসেবে না যাই হোক আমার ভাইরা গোলামের সাথে কেমন আচরণ করতে হয় এটা অমর দেখিয়ে দিয়েছেন কিনা বলেন নবী আরো বলেছেন আব্দুল আজির রহু কুহু শ্রমিককে তার গায়ের গাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও গায়ের গাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও কে বলেছেন এই কথাটা নবী বলেছেন গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও আমার ভাইরা সর্বশেষ কথা বুখারি শরীফের ভিতরে এই ঘটনাটি আছে যে তিনজন লোক বন ইসরায়েলের তিনজন লোক তারা পদ দিয়ে চলছিল প্রচন্ড তুফান জ্বর তুফান শুরু হওয়ার কারণে ওরা একটি গুহায় আশ্রয় নিয়েছে পাহাড়ি গুহায় আশ্রয় নেওয়ার পরে হঠাৎ বিশাল একটি প্রস্তর খণ্ড ওদের গুহার মুখে এসে গুহাটি বন্ধ করে দিল এখন ভিতরে হয়ে গেল অন্ধকার অন্ধকার কেউ কাউকে আর দেখে না তিন বন্ধু তিন বন্ধু পরামর্শ করলো বন্ধু বাঁচার তো কোনো উপায় নেই এখন আমাদের কাছে কোনো কেরার নেই যে পাথর থেকে আমরা এই গর্তের মুখ থেকে সরিয়ে দিব সুতরাং আজকে আমরা মোনাজাত করো তিনজনের জীবনের তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ যে ভালো কাজ ওটা নিয়ে তুমি আজকে মোনাজাত করবে আমরা দুইজন আমিন বলবো এভাবে তুমি তোমার জীবনের একটা ভালো কাজ নিয়ে মোনাজাত করবে আর আমরা দুজন কি বলতে থাকবো এক বন্ধু হাত উঠে গেল আল্লাহ আমি একদিন সকালবেলায় সকাল ছড়াতে গিয়েছিলাম সন্ধ্যায় বাসায় ফিরে এসে দেখি আমার মাতা পিতা বিদ্যা মাতা পিতা তারা ঘুমিয়ে গেল আমি আমার নিয়ম মতে ছাগলটা দহন করে একটি পাত্রে দুধগুলো নিয়ে আমার মাতা পিতার বৃদ্ধ মাতা পিতার শিয়রের পাশে দাঁড়িয়ে রইলাম অপরদিকে আমার প্রতিগাছা বাচ্চারা ক্ষুদার টানা চটপট চটপট করতেছিল কিন্তু আমার অভ্যাস আগে আমি আমার মাতা পিতাকে খাওয়াই তারপরে আমার সন্তানদেরকে খাওয়াই মাতা পিতা তো আজকে ঘুমে বিভুর এই জন্য আল্লাহ দুধের পেয়ালা আমি আমার মাতার পিতার পাশে নিয়ে দাঁড়িয়ে রইলাম আল্লাহ এই কাজটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই উচিল আজকে বিপদের মোড়টা আমাদেরকে সহযোগিতা করো এ দোয়া করার সাথে সাথে ইতিহাসের মধ্যে আছে পাথরটি তিন ব্যাগের এক ভাগ সরে গেল তোহান আল্লাহ আর অত্যন্ত হাত উঠে লোক আল্লাহ আমার একজন চাষা বোন ছিল সে ছিল পরমা সুন্দরী আমি ছিলাম তার প্রেমে আসক্ত আমি আমার মনস্কামনা পুরা করার জন্য তাকে ঘরে প্রস্তাব দিয়েছি কখনো রাজি হয় না হঠাৎ আমার চাষা বোন একদিন বিপদে পড়ে যায় দুর্ভিক্ষে পড়ে যায় আমার চাষা বোন আমার কাছে যখন টাকা নেওয়ার জন্য আছে আমি বললাম চাষা বোন দে তোকে আমি একশত দিন আর এই শর্তটি দিব যদি তুমি আমার মনের কামনা বাসনা পূরণ করতে পারো আমার চাষা তখন রাজি হয়ে গেল আমি যখন আমার চাষা তখন উপভোগ করার জন্য তার কাছে গেলাম অমনি সেই মুহূর্তে আমার কাছে তখন বলেছে এর আল্লাহর বান্দা তুই আল্লাহকে কি কর ভয় কর কাকে ভয় কর আল্লাহ তোমার ভয় ওই দিন আমি আর আমার মনের কামনা বাসনা পূরণ করি নাই আমি ফিরে গেছি আল্লাহ তোমার কাছে যদি এ কাজটি পছন্দ হয়ে থাকে আজকে বিপদের দিন আমাকে একটু সহযোগিতা করো এ দোয়ার সাথে সাথে আরো এক দাগ পাথর সরে যায় তোমাহান আল্লাহ আর কয় বাগ আছে গো এক বাগ আরব লোক বলল আল্লাহ আমার একটা ইন্ডাস্ট্রি ছিল সেখানে কিছু শ্রমিকরা কাজ করতো হঠাৎ একজন শ্রমিক একদিন তার পারিশ্রমিক না নিয়ে চলে যায় তখন আমি তার এই পারিশ্রমিক পারিশ্রমিক দিয়ে প্রথমে চাষাবাদ শুরু করলাম যখন অনেকগুলো টাকা হয় তারপরে এক পাল ছাগল ক্রয় করলাম যখন আরো কিছু টাকা হয় তখন এক পাল গরু আমি ক্রয় করলাম হঠাৎ আমার শ্রমিক ওই শ্রমিক তার পারিশ্রমিকের জন্য এসে গেছে যে ভাই আমার পারিশ্রমিকটা আমাকে দাও ওই দিন তো আমি না নিয়ে চলে গেছি তখন আমি তাকে বললাম দাও ওই যে ছাগল গুলো আর গরু গুলো দেখেছো এটাই তোমার পারিশ্রমিক তুমি কি আমার সাথে মস্কারি করো আমি ভাবো একশত টাকা আর তুমি আমাকে দেখাচ্ছ এক কোটি টাকা দামের গরু ছাগল ঘটনাটা কি আরে ভাই তুমি যখন তোমার পারিশ্রমিক না নিয়ে চলে গেছো আমি তোমার পারিশ্রমিক গুলাকে লালন পালন করে আজকে এই পর্যায়ে নিয়ে দিয়েছি তুমি এগুলো নিয়ে যাও আল্লাহ এই কাজটা যদি তোমার পছন্দ হয় আজকে বিপদের দিন আমাদেরকে সহযোগিতা করো এই দোয়ার সাথে সাথে বাকি ফাদুরটিও তাদের গর্তের মুখ থেকে চলে যা আমার ভাইরা বলেন তো এই তিনজন লোক মুক্তি পেয়েছে তার মধ্যে একজন কেন মুক্তি পেয়েছে শ্রমিকের পারিশ্রমিক তাকে দেওয়ার কারণে বলেন শ্রমিকের পারিশ্রমিক তাকে কি দেওয়ার কারণে আজকে বিপদের থেকে মুক্তি পেয়েছে যাই হোক আমার ভাইরা যে আলোচনাটি আমি করলাম তার সারাংশ হচ্ছে আমাদের অধীনস্থ আপনি একজন সভাপতি আপনার অধীনস্থ কিছু লোক আছে এখানে আপনি একজন ইন্ডাস্ট্রিজের মালিক আপনার অধীনস্থ কিছু লোক আছে সবাই আল্লাহ নবী বলেছেন আল্লাহ কুল্লুকুম রায়ন অকুল্লুকুম মাসুল্লান রায়তেহি ও দুনিয়ার মানুষেরা তোমরা প্রত্যেকেই তত্ত্বাবধান এবং তোমাদের প্রত্যেককেই কেমতের দিন তোমাদের অধীনস্থ সম্পর্কে সুয়াল করা হবে তোমরা জিজ্ঞাসিত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শ্রমিক দাস দাসী কর্মচারী অধীনস্থদের সাথে সব ব্যবহার করার তৌফিক দান করুন যারা সুনত পড়ে না সেরা সুনত পড়ে না ওমা তৌফিক